Peace TV dot TV TV মানবতার সমাধান বাংলা মানবতা সমাধান বাংলার সুদূরের ও কাছের সম্মানিত দর্শক ও শ্রোতা আমন্ত্রণ জানাচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আধুনিক সভ্যতার সংকট এবং এই সংকট থেকে ইসলামের শিক্ষা এবং তার আদর্শ দিয়ে কিভাবে একজন মানুষ নিজেকে এই সংকট মোকাবিলা করতে পারেন এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আমাদের আজকের এই আলোচনা অনুষ্ঠানে যারা বক্তব্য উপস্থাপন করার জন্য উপস্থিত হয়েছেন আমি শুরুতেই তাদেরকে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি আমার সাথে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ গবেষক এই প্রজন্মের একজন অত্যন্ত উঁচুমানের আলমী দিন শেখ শহীদুল্লাহ খান মাদানী সালাম আলাইকুম রহমতুল্লাহ আমাদের সাথে আছেন শায়েখ ইউসুফ আব্দুল মজিদ একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ গবেষক লেখক আলহামদুলিল্লাহ উনি আজ আমাদের সাথে আছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের সঙ্গে আছেন আরেকজন গবেষক চিন্তাবিদ ডক্টর প্রফেসর মোহাম্মদ লুকমান হুসাইন আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ আমি আহমদুল্লাহ এই অনুষ্ঠানটির সঞ্চালকের দায়িত্ব পালন করছি সম্মানিত দর্শক শ্রোতা সভ্যতার সংকট থেকে বেরিয়ে আসার জন্য এবং বর্তমানে সভ্যতাকে নিজেদের অনুকূলে ইসলামের আদর্শে আদর্শিত করে গ্রহণ করার জন্য আসলে বর্তমান মুসলিম বিশ্বের জন্য মুসলিম সমাজের জন্য যে গুরুত্বপূর্ণ বিষয়টির একান্ত প্রয়োজন তা হচ্ছে নিজেকে উপযুক্ত করে গড়ে তোলা আর এই উপযুক্ত করে গড়ে তোলার জন্য প্রয়োজন হলো কোরআনিক এডুকেশন কোরআন শিক্ষা কোরআনকে বলা হয় the source of all knowledges পৃথিবীর সমস্ত জ্ঞান ভাণ্ডারের উৎস হচ্ছে আল কোরআন বিজ্ঞান বলি অথবা সমাজ বিষয়ক বলি অথবা রাজনীতি বলি অথবা ধর্ম বলি যে কোনো বিষয়ে কোরআনের অবদান আজ অনস্বীকার্য তা আমরা আলোচনায় আজকে এই বিষয়টিকে তুলে আনার চেষ্টা করব যে কোরআনের শিক্ষার মাধ্যমেই বর্তমান সংকটকে মোকাবিলা করা সম্ভব আর এই বিষয়ে আমি প্রথমেই ডক্টর মোহাম্মদ লুকমান হুসাইনের কাছে আসব যে কোরআনের শিক্ষার মাধ্যমে বর্তমান এই যে এই সভ্যতার সংকটকে কিভাবে মোকাবিলা করা সম্ভব মাননীয় পরিচালক যে বিষয়ে আপনি দৃষ্টি আকর্ষণ করেছেন এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়ের জন্য এই কারণে যে আমরা দেখছি যে আজকের তথ্য প্রযুক্তি ব্যবহার করে বেশিরভাগ যুব সমাজ অথবা বেশিরভাগ মানব সমাজ বিপদগামী হয়ে যাচ্ছে যার কারণে অনেকেই মনে করছে আমরা বিপদগামীর সাথে আরেকটা শব্দ যুক্ত করা যায় যে ধর্ম সম্পর্কে বা ইসলাম সম্পর্কে কোরআন সম্পর্কে তাদের একটা নেতিবাচক নেতিবাচক ধারণা তৈরি হয়েছে এইটা থেকে কিভাবে বাঁচা যায় এই জন্য অনেকে মনে করতেছেন যে ওই প্রযুক্তি ব্যবহার থেকে আমরা দূরে থাকব। নিজেকে গুটিয়ে নিয়েছে দিয়ে হয়েছে কি যে এই মানুষগুলো অথবা এই মুসলমানদের এই অংশটা আরো বেশি পিছিয়ে গেছে প্রযুক্তিময় বিশ্ব থেকে আমি দরজা বন্ধ করে ঘরের ভিতরে অন্ধকারে বসে অন্ধকারে বসে থাকি এরকম একটা প্রবণতার কারণে আরো ছিটকে পড়েছে আসলে বিষয়টা কি বিষয়টা পবিত্র কোরআন মহানবী সাল্লাল্লাহু ইসলাম আমাদেরকে কিভাবে হ্যান্ডেলিং করতে বলেছেন সেখানে যদি আমরা দেখি আল্লাহ পাক বলছেন এই পৃথিবীতে আমি যা কিছু সৃষ্টি করেছি এই পৃথিবীর মধ্যে যা কিছু তোমাদের জন্য তুমি সামনে পাবা এই সব কিছু তোমার জন্যে লাকুম তোমার উপকারার্থে কিন্তু আমি এগুলো দিয়েছি যা কিছু হবে আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত সৃষ্টি আসবে যত উপকরণ তোমার সামনে আসবে সব কিছুই তোমার জন্য এরপরে আবার বলে দিয়েছেন অন্য জায়গায় যে এর ভিতরে কোনটা তোমার জন্য কখনো কখনো অবনতির কারণ হতে পারে তোমার ক্ষতির কারণ হতে পারে হতে পারে সেখানে বলছেন ইল্লা মায়ুতলা আলাইকুম সেগুলো তোমাদেরকে বলে দেওয়া হবে সেগুলো তোমাদেরকে পড়িয়ে দেওয়া হবে জানিয়ে দেওয়া হবে তাহলে এই সভ্যতার ভিতরে কোনটা আমার জন্য কাজে লাগবে কোনটা লাগবে না কল্যাণকর অকল্যাণকর এটা বেছে নেবার মতন কিন্তু একটা ধারণা ওখানে দিয়ে দেওয়া আছে আর এরপরে ইসলামের বিস্তারিত বিধান যদি আমি জানতে পারি তাহলে তো ওই বিধানের নিয়ম দিয়ে প্রিন্সিপাল দিয়ে মূল মানে নীতি দিয়ে আমি কিন্তু বেছে নিতে পারবো Quranic education Quranic education Quranic জ্ঞান যার ভিতরে এটা থাকবে থাকবে সে বেছে নিতে পারবে নরমালি পৃথিবীতে যাই কিছু ঘটুক না কেন সেটা ইতিবাচক নেতিবাচক তাকে কখনো বিচ্ছুত করতে পারবে না এটাই মূল কথা মূল কথাটা মূল বিষয় মানে আমাদেরকে আজকের এই চ্যালেঞ্জিং বিশ্বে চলতে হলে আমাদেরকে কোরআন অধ্যয়ন করতে হবে হ্যাঁ। এটাই আমাদের স্যারের কাছ থেকে যেটা আসলো কোরআন শিক্ষা করা এবং ইসলামী জ্ঞান যেটাকে আমরা বলি রাসুল সাল্লাম তো আমাদেরকে জ্ঞান অর্জন করা বিশেষ করে এই যে কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ করেছেন এটাকে দিয়ে বর্তমান সভ্যতাকে কিভাবে বিচার করা যাবে একটু আপনি বিস্তারিত আমাদের বলবেন কোরআন এটা কিতাবুল হাকিম হেকমত দ্বারা বিজ্ঞান দ্বারা পরিপূর্ণ জ্ঞানে পরিপূর্ণ এক জ্ঞান ভান্ডার জ্ঞান ভান্ডার জ্ঞান সাগর জি এবং কোরআনুল করিমে মহান রব্বুল আলমিন মহাজাগতিক এবং মানুষের শারীরিক এবং অনেক তথ্য দিয়েছেন যেগুলো অল্প সময় আগে মানুষ সেগুলো উদ্ভাবন করেছে যেগুলো আল্লাহ তালা কোরআনে চোদ্দশো বছর আগেই জানিয়ে দিয়েছেন সুরাই আসিনের ভিতরে আল্লাহ তালা এরশাদ করেন যে আয়তুল্লাহ আন্না হামালনা ফিলফুল যে নদীতে যে সমস্ত কাস্তি জলযান এর ভিতরে যে মানুষকে আমি বহন করি মানুষকে পারাপারে সুযোগ করে দিয়েছি এটা আমার বুদ্ধি দিয়েছি হ্যাঁ, এটা একটা আমার একটা প্রযুক্তি যা মানুষকে আমি শিখিয়েছি এবং আমি তাদের জন্য সৃষ্টি করব ভবিষ্যতে মায়ার কাবন মুজারের শিখা যেখানে মানুষ ভবিষ্যতে আরোহণ করবে সেখানে আরোহণ করবে যেখানে আল্লাহ ইঙ্গিত দিয়ে দিয়েছেন ওয়াক লোকমা আল্লাহ অন্য আল্লাহ ওয়াক লোকমা আল্লাহ মানে উদ্ভাবিত সভ্যতাগুলো মানে মেনে নেওয়ার মতন টেন্ডেন্সি মুসলমানদের হবে বা ধর্ম অনুমোদন করবে এরকম একটা ধারণা আগে থেকেই আছে বহু সূত্র রয়েছে যেখানে আল্লাহ তালা বিজ্ঞানের বহু তথ্য কোরআন করিমে বর্ণনা করেছেন আচ্ছা, এখানে কি শেখ সাহেব এটা বলা যায় যে কোরআন এমন একটা কিতাব যে বর্তমানে প্রচলিত সভ্যতার যে সমস্ত আচরণিক বিষয় আছে আমরা কোরআনকে দিয়ে ওগুলোকে এই মানদণ্ড দিয়ে ওগুলোকে আমরা বিচার করতে পারি কোনটা গ্রহণীয় কোনটা অগ্রহণীয় যেমন একটা উদাহরণ দেওয়া যেতে পারে যে বর্তমান যে এই যে ইলেকট্রনিক মিডিয়া এতে দেখা যাচ্ছে যে বিভিন্ন সিনেমা অথবা টেলিফিল্ম অথবা ডকুমেন্টারি ফিল্ম এগুলো যে তৈরি হচ্ছে এর ভিতরে কিছু এমন এমন চিত্র চলে আসতেছে তখন এগুলোকে আমরা বিচার করব কি দিয়ে কোরআন দিয়ে কোরআন যদি বলে যে হ্যাঁ এগুলো চলবে চলবে আলহামদুলিল্লাহ আর কোরআনের নীতিমালা যদি বলে যে না এগুলো অশ্লীলতা এগুলো বেহায়াপনা এগুলো ইমান আমলকে ধ্বংস করে মানবতা বিরোধী এগুলো মানুষের ভিতরে যৌনাচার হ্যাঁ মানুষের ভিতরে এক ধরনের উশৃঙ্খলতার সৃষ্টি করে তাহলে সেটা বর্জনীয় তাহলে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি যে বর্তমান সভ্যতাকে আমরা মূল্যায়ন করতে পারবো কি দিয়ে এখানে কোরআন শিক্ষা করে আমরা বলছি যে এগুলোকে মোকাবেলা করা সম্ভব নিজেকে প্রস্তুত করা সম্ভব কোরআন করিম সম্পর্কে স্বয়ং আল্লাহ রাবুল আলমী নিজেই পরিচয় দিচ্ছেন হ্যাঁ। কোরআন করিমের শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল্লিন-নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল তো হুদাল্লিন-নাস এর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন শুধু এক শ্রেণীকে সীমাবদ্ধ করেননি গোটা বিশ্বের সকল মানব জাতিকে আবার সময়ের দৃষ্টিকোণ থেকে আল্লাহ রাবুল্লাহ আলমিন কোন সময়ও এটাকে সীমাবদ্ধ করেননি আল্লাহ রসুলামের যুগে যেমন সম্মানিত দর্শক শ্রোতা আমাদের ছোট্ট একটি বিরতি নেওয়ার সময় হয়েছে আমরা বিরতিতে যাচ্ছি আশা করি আমাদের সঙ্গে এই গুরুত্বপূর্ণ আলোচনায় আপনারা থাকবেন ইনশাআল্লাহ দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি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 সকল মানব জাতির জন্য যারা কোরআন মানে তাদের জন্য যারা মানে না তাদেরকেও সঠিক পথে দিশা দেওয়ার জন্যই হলো এ কোরআন আবার এটা হলো সকল যুগের জন্য একইভাবে অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাহামের সময় সেই সময় যেমন মানুষকে সর্বসম্মানে আসন দিয়েছে এ কোরআনের অনুসরণেই এ কোরআনের পালনেই লাল এ কোরআনকে মানার বিষয়টাই তা আজকেও যদি আমরা এই যুগে যেটা আমরা যে সমস্যাগুলি আধুনিক সভ্যতার যে সংকটে আমরা পড়ছি যে এই সংকট থেকে নিরসনের পথ আসলে এই কোরআন ছাড়া কিছুই নয় শিক্ষা তো এই জন্য কোরআনকে অবশ্যই আমাদেরকে শিক্ষা আল্লাহ রাবুল আলমিন অন্য বলছেন কোরআন সবচেয়ে সুষ্ঠু ব্যবস্থা যথাযথ ব্যবস্থা যেটা সেটারই পথ দেখাবে কোরআন তাহলে এই কোরআন আজকে সুষ্ঠু পথের দিশা কেমনে দিবে বড় আফসোসের সাথে বলতে হয় আজকে আমরা মুসলিম সমাজও এ কোরআনকে সীমাবদ্ধ করে ফেলেছি তেলাওয়াতের মধ্যে তেলাওয়াতের মধ্যে কেউ মারা গেলে তার জন্য একটা খতম দিতে হবে বা কোনো বিপদ আপদে পড়লে একটা খতম দিতে হবে এখানে আমরা কোরআনকে সীমাবদ্ধ করেছি অথবা মৌলবী মালানাদের পাঠ্য বিষয় সেটা তারাই পড়বে আমাদের পড়ার দরকার নাই সীমাবদ্ধতা না একজন মুসলিম যদি কেউ নিজেকে বলে যে আমি মুসলিম তাহলে আপনি যেই পরিবারেই হন যেই সমাজের হন আপনাকে এ কোরআন হবে যদি আপনি সঠিক পথের সন্ধান পেতে চান যেই পথেই হোক তাই আমরা বলবো যে অবশ্যই প্রতিটি মুসলিমের দায়িত্ব হলো এ কোরআনকে শিক্ষা নেওয়া এবং এ কোরআন আল্লাহ রাবুল্লাহ আলমিন তিবিয়ান আল্লি কুল্লি সাই সকল বিষয়ের বর্ণনা আল্লাহ রাবুল্লাহ আলমিন কোরআনে দিয়েছেন অতএব সায়েন্স বলি অর্থনীতি বলি সমাজনীতি বলি রাজনীতি বলি সব আল্লাহ রাবুল্লাহ আলমিন সবকিছু এখানে আমাদের কাছে যে বিষয়টা শেখ শহীদুল্লাহর আলোচনায় পরিষ্কার হয়ে গেল সেটা হচ্ছে যে কোরআনে জ্ঞান কোরআনের শিক্ষা যদি একজন মানুষের ভিতরে থাকে অর্থাৎ সে ব্যক্তিগত জীবনে তাহলে বর্তমান সভ্যতায় যেগুলো ক্ষতিকর বিষয় আছে যেগুলো আমাদের ইমান ও আকিদাকে ধ্বংস করার মতো সেগুলো আমাদের কোনো ক্ষতি করতে পারবে না আবার সমাজ জীবনে যদি এই কোরআনের অনুশীলন থাকে সামাজিকভাবে যে আমাদের জামায়াতি জীবন যে ঐক্যবদ্ধ জীবন যে মসজিদ কেন্দ্রিক জীবন যে সালাতের মাধ্যমে আমরা যখন একত্রিত হই এই জামা এই শিক্ষা থাকলে আমাদেরকে তাহলে আমাদেরকে বিভ্রান্ত করতে পারবে না অপরদিকে রাষ্ট্রীয় জীবনে যদি কোরআনের শিক্ষা শাসন থাকে তাহলে এই যে অপসংস্কৃতি আমরা যেটাকে বলি এইগুলো আমাদের আকাশ সীমানা অতিক্রম করে আমাদের ভিতরে আসতে পারবে না কিন্তু বর্তমানে এই শিক্ষার অবস্থাটা কি শাহেক আপনি আমাদেরকে একটু বলবেন যে এই যে কোরআনের শিক্ষা ছেড়ে দিয়ে আমাদের বর্তমান এই যে যুব সমাজ বলি বা আমাদের মুসলিম সমাজের কথা বলি আজকে আমরা কিন্তু বলতে গেলে যে মরিচিকার পিছনে অনেকেই ধাবিত হচ্ছি তাই না যে এখন অকুন্তুমা আলা সাফা হুফরাতিম আমরা কিন্তু একেবারে এই যেন পঙ্গপালের মতো ধাবিয়ে চলছি এই পরিস্থিতিটা কেন এবং এখান থেকে ফিরে এটা তো খুব মানে যে আলোচনা আমরা করতেছি যে মডার্ন সিভিলাইজেশন আধুনিক সভ্যতা এবং বস্তুবাদী জীবনের প্রভাবেই আমাদের এটা হয়েছে বস্তুবাদী ধ্যান ধারণায় আমরা যখন জগৎ কেন্দ্রিক ভোগ সর্বস্ব জীবন যাপনের পিছনে আমরা লালায়িত এবং আমরা গ্রীব হয়ে সেই দিকে দৌড়াচ্ছি তখনই আমাদের যেহেতু কোরআন এর ভোগবাদ বিরোধী নিজের প্রবৃত্তিকে নিয়ন্ত্রিত করে আল্লাহর হুকুমের একটা জীবন সেখানে অনিয়ন্ত্রিত ভোগ হালাল উপায়ে করতে হবে ভোগ করার তো সুযোগ আছে কিন্তু হালালকে হালালের সীমা লঙ্ঘন করে অনিয়ন্ত্রিত ভোগ বিলাস করবার কোনো সুযোগ যেহেতু কোরআনের ভিতরে আল্লাপাক দেননি এই জন্য যারা ভোগবাদী দর্শনে যারা প্রভাবিত তারা কোরআনকে পাশ কাটিয়ে তারপরে ক্যাবনে জাগতিক জীবনের সেই ভোগবাদী মানে মানে থাকে না যৌনাচার বা এটার ভিতরেও কোনো সীমারেখা থাকে না যা মনে চায় তাই করা যায় যা খাইতে মনে চায় তাই খেতে পারে কিন্তু এই সব কিছুর ক্ষেত্রে একটা সীমানা বা একটা সীমারেখা বা একটা বাইন্ডিংস যেটাকে আমরা বলি মানুষকে নিয়ন্ত্রণ করেছে যে কিতাব যে কিতাবের বিধান সেই কিতাবের নাম হলো আল কোরআন এবং এই এই যে নিয়ন্ত্রণটা এটা কিন্তু আমাদেরই কল্যাণে জি জাগতিক এবং পাওলৌকিক হ্যাঁ। নিয়ন্ত্রণের ভিতরে যদি আমরা থাকি তাহলে আমরা জাগতিক দিক থেকেও আমরা আমাদের জীবন সুন্দর হবে এবং পারলৌকিক জীবনেও আমরা অফুরন্ত জীবনে গিয়ে মহান রব্বুল আলমের সন্তুষ্টি এবং অনন্ত জীবনের জান্নাত লাভ করে আমরা সুখী হতে পারবো যেটা নাকি চূড়ান্ত একজন মমিনের লক্ষ্য কিন্তু যেহেতু জাগতিক ধ্যান ধারণা যারা প্রভাবিত হয় আখেরাত তো তাদের সামনে থাকে না যে তারা আখেরাত সম্পর্কে কন্যা নুখাজ জিবুবি অমিদ্দিন আখেরাতকে তাকজিব করা আখেরাতকে মিথ্যা প্রতিবন্ধক আখেরাতকে ভুলে হ্যাঁ। গিয়ে জাগতিক জীবনের পিছনে দৌড়ানো এবং এই কোরআনকে অবহেলা করা এটা যে কত বড় অপরাধ এ সম্পর্কে রসুল্লাহ সাল্লা সাল্লাম আল্লাহ দরবারে যারা কোরআনকে অবহেলা করেছে তাদের বিরুদ্ধে অভিযোগ আনবেন وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا মাহজুর। যে কোরআনকে বর্জন বর্জন করে করে যেটা- আমরা কোনো সুবিধাই নেই জি জাগতিক জীবনেও আমাদের জীবন বিপন্ন বিধ্বস্ত ক্ষতিগ্রস্ত হবে তো আল্লাহর দরবারে গিয়ে স্বয়ং মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম তিনি সাল্লাল্লাহু বলেছেন আলাইহি ওয়াসাল্লাম। যে সফায়াতি আমল কিয়ামতে হাক্কুন যে আমার সফাত হক আর তিনি যদি আমার বিরুদ্ধে অভিযোগ আনেন তাহলে তো আর তাহলে কি অবস্থা হবে? হতভাগ্য এর এর চেয়ে চেয়ে আর কেউ দুর্ভাগ্য হতে হতে পারে পারে না। এবনা আব্বাস রাজি আল্লাহ বর্ণনা করেন মাহজুর তাফসির করতে গিয়ে আব্বাস রাজি আল্লাহ বলেন যে তেলাওয়াতিল কোরআন মিন যে তেলাওয়াত না করা তেলাওয়াত এটাও কোরআনকে ত্যাগ করার মিন যে এটাকে নিয়ে বুঝবার চেষ্টা না করা যে গবেষণা না করা মেডিটেট না করা এটাও মিন হিজরানহি এবং তার কুল আমল বিহি মিন হিজরানিহি যে আমল না করা এটাও কোরআনকে হিজরান তরক করা সামিল এবং আনহু ইলা ইন আজকে আমাদের ঘরে কোরআন নাই কিন্তু কোরআনের জায়গায় কিন্তু জায়গা কিন্তু খালি থাকতে পারে না কোরআনের জায়গায় সঙ্গীত বিভিন্ন রকমের বাদ্যযন্ত্রের মিউজিক হ্যাঁ। হ্যাঁ। বিভিন্ন রকমের ইলেকট্রনিক মিডিয়ার এই সমস্ত বিনোদন বিনোদনের নামে আমাদের ঘরে ঢুকে পড়েছে এটাও মাজুর এটাও কোরআনকে ত্যাগ করার সামিল এই জন্য একজন রসুল করিম সাল্লা সাল্লামের উম্মত হিসাবে আমাদের কত সতর্ক হওয়া দরকার এবং সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কোরআনকে আমাদের পড়া দরকার এখানে আমরা অনেকে মনে করি যে বয়স হয়ে গেছে আর কি করে পড়বো যে বয়সের বিষয়টা একেবারেই না না উচিত বরং যতদিন পর্যন্ত জীবন আছে দেহে যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ আমাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কোরআন পড়ার জন্য আমার সচেষ্ট হওয়া আমি মনে করি আমার জীবনের সবচেয়ে বড় ব্রত এবং সবচেয়ে বড় দরকার জি সাইকে ধন্যবাদ দিচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদেরকে তথ্য যে কোরআন আমাদেরকে পড়তে হবে কোরআনকে ত্যাগ করার ফলে মুসলিম জীবনে কি বিপর্যয় সৃষ্টি হয় তা আমি প্রফেসর ডক্টর লুকমান সাহেবের কাছে আসব যে এই যে কোরআনিক শিক্ষা তাই না এটাকে কি আপনি মনে করেন যে এই যোগোপযোগী বিজ্ঞান ভিত্তিক এবং বর্তমান যে ক্রাইসিস যেগুলো মানুষের জীবনে ব্যক্তিগত জীবনে দাম্পত্য জীবনে পারিবারিক জীবনে রাষ্ট্রীয় জীবনে যে সংকটগুলো সৃষ্টি হচ্ছে এই সংকটগুলোর মোকাবেলায় কোরআনের যেখানে যে ভার্সেস বা নির্দেশনাগুলো এসেছে এগুলোকে উপস্থাপন করে সমাজকে সচেতন করা এটাকে একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে আপনি মনে করছেন ধন্যবাদ মাননীয় পরিচালক এখানে যে বিষয়টা আমি প্রথমেই বলেছিলাম সেটা হলো যে বস্তুবাদী সভ্যতার যে সংকটটা আমরা সবচেয়ে বেশি গুরুত্বের সাথে দেখতে পাই অনেকগুলো সংকট আমাদের সামনে আছে পারিবারিক সংকট প্রাকৃতিক সংকট সামাজিক সংকট এরম অনেকগুলো আপনি খুঁজে পাবেন এর উপকার যেমন আছে অপকারিত সেটা আমরা উল্লেখ করেছি কিন্তু এখানে সবচেয়ে বেশি গুরুত্বের সাথে যে জিনিসটা আপনি উল্লেখ করতে পারেন সেটা কি সেটা হলো যে এই সভ্যতা বস্তুবাদী সভ্যতা মানুষের চিন্তা জগতে এমন একটা বিপ্লব এনেছে এই চিন্তা জগতে যারা আদর্শিক অথবা একটা সমাজ ন্যায় নীতি মেনে চলতে চায় তাদের ভিতরে একটা বিরাট বিপ্লবের সৃষ্টি করেছে সেই বিপ্লবটাই একটা সংকট হয়ে গেছে যে তাদেরকে স্বাধীন চিন্তা করতে স্বেচ্ছাচারিতা করতে উদ্বুদ্ধ করেছে যে সেখানে বলছে যে এই যে সভ্যতা এই সভ্যতা আমি হয়তো তার পূজা করব অথবা সে আর আমি সমান এখানে এটাই হলো মূল বিষয় এটার যে কেউ স্রষ্টা আছে সেই যে ধারণাটা সেই ধারণাটা শেষ করে দেওয়া হয়েছে এর ফলে হয়েছে কি যে আমার এই দেহের মালিক আমি আমার এই মনের মালিক আমি আমার এই জীবনের মালিক আমি এই চিন্তা থেকে যখন একজন নারী বলে যে আমার দেহ আমি গড়ব যাকে ইচ্ছে তাকে দেব আজকে এই কারণে আপনি দেখেন যে এই নারীরা ঘর থেকে বেরিয়ে এসে স্বামীর সাথে যে সম্পর্ক থাকার দরকার তা থাকছে না চিন্তা জগতের এই সংকটটা উত্তরণ হতে একটাই উপায় যে চিন্তার ভিতরে আপনার সেই নীতিগুলো বা সেই পরিবর্তন আনা তো সেই পরিবর্তন আনবেটা কি যেটা শহীদুল্লাহ যে আয়াতটা আনেছিলেন ওইটা ছাড়া তো কোনো বিকল্প নাই হুদাল্লিন নাস এই মানুষের চিন্তা জগতে যদি মননশীলতা আনতে চান আদর্শিক চিন্তা আনতে চান সঠিক চিন্তা দিতে চান তা যথাযথ চিন্তা দিতে চান তাহলে একটাই উপায় হুদাল্লিন না সেটা শুধু মুসলমানের জন্য নয় হিন্দুর জন্য নয় খ্রিস্টানের জন্য নয় পৃথিবীর সমস্ত জনপদের জন্য সমস্ত জনগণের জন্য সে কিন্তু হেদায়ত কালকেও যেমন ছিল আজকেও তেমন আছে আগামীতেও তেমনি থাকবে সুতরাং কোরআনই শিক্ষা এই শিক্ষাটা যদি আমরা দিতে পারি তাহলে ওই যে আমাদের একটা বিকৃত বিকৃত প্রশ্নের সাথে আরেকটু সংযুক্ত ছিল যে এই যে বর্তমান সময়ে যে সংকটগুলো সৃষ্টি হচ্ছে এই সংকট মোকাবেলায় কোরআন যে সমাধান কারণ কোরআন তো চিরন্তন চিরন্তন গ্রন্থ তাহলে এখন যে সমস্যাটা হয়েছে যে বর্তমান যে সমস্যাটা সৃষ্টি করা হয়েছে চিন্তা জগতে এইটার মোকাবেলা করার জন্য কোরআন শরীফের আগের যেই ব্যাখ্যাগুলো ওই সময়ের জন্য প্রযোজ্য ছিল সেই ব্যাখ্যাগুলোর উপরে শুধু নির্ভর না করে তার উপরে ভিত্তি করে আমরা বর্তমান সিচুয়েশনে যে ব্যাখ্যাটা দিলে যেইভাবে উপস্থাপন করলে এই সংকটের সমাধান হতে পারে বা সংকটের একটা উত্তরণ ঘটতে পারে অথবা এই সময়ের প্রশ্নগুলোর উত্তর পাওয়া যেতে পারে সেইভাবে উপস্থাপন করা আমাদের একান্ত জরুরি কারণ কোরআনের আবেদন চিরকাল এটা চিরন্তন চিরন্তন অতীতকালের মানুষের জন্য যেভাবে কোরআন হেদায়তের আলোকবর্তিকা ছিল আজকের বর্তমান সময়ের এই যুগের মানুষের জন্য আল কোরআন সেভাবেই যেটাকে বলা হয় যে শাশ্বত বাণী তাই না যে প্রতিটা যুগে যুগে সমস্যা সৃষ্টি হবে মানুষের ভিতরে সংকট সৃষ্টি হবে আমরা এখানে আরো স্পষ্ট করে বলতে পারি যে এই যে আমরা আজকের আধুনিক সভ্যতার কথা আলোচনা করলাম এই সভ্যতার পিছনে কিন্তু কোরআনের অবদানও একেবারে কম না মানবিক বিকাশ মানুষের শিক্ষা মানুষের অবদান অনস্বীকার্য শিক্ষার জগতে যে বৈপ্লবিক অবদান এটা পবিত্র কোরআনের আল্লাহ সুবাহান তালা মানব জাতির জন্য যে সর্বশ্রেষ্ঠ জীবন বিধান দান করেছেন এবং যে জীবন বিধানের মূল উৎস হচ্ছে আল কোরআন এবং বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের সুন্না এই দুটোকে বাদ দিয়ে অথবা এই দুটোকে পরিহার করে বর্তমান সভ্যতা যেদিকেই এগিয়ে যাক না কেন অথবা তারা মানব জীবনে কাঙ্ক্ষিত শান্তি অথবা স্থিতিশীলতা প্রতিষ্ঠিত করার জন্য যতই চেষ্টা করুক না কেন এই ক্ষেত্রে তাদেরকে অবশ্যই ব্যর্থ হতে হবে এই বিষয়েই আমাদের এই আজকের আলোচনা এবং বিশেষ করে কোরআনের যে দলিল এবং প্রমাণ এবং এই আমাদের প্রফেসর ডক্টর লুকমান সাহেবের যে বক্তব্য যে চিন্তার জগতে যতক্ষণ পর্যন্ত না কোরআনের শিক্ষাকে প্রবেশ করানো যাবে এবং উদ্বুদ্ধ করা যাবে ততক্ষণ পর্যন্ত এই সংকট থেকে বেরিয়ে আসা সম্ভবত কি সম্ভব হবে না একমাত্র ইসলামী এই ক্ষেত্রে আমরা দেখছি সুষ্ঠ জীবন ব্যবস্থা হ্যাঁ আমরা যখন কোরআনকে নিয়ে বর্তমান সভ্যতাকে বিচার করব তখন আমাদের কাছে এই বিষয়গুলি স্পষ্ট হয়ে যাবে যে আজকের যে পৃথিবীময় অশান্তি আল কোরআন সেখানে নির্দেশ দিয়েছে যে